ছাড়িয়া যাইতে হবে রঙিলায় দুনিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া ছাড়িয়া যাইতে হবে রঙিলায় দুনিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া আধারে একলা ঘরে মাটিতে রবে পরে আধারে একলা ঘরে মাটিতে রবে পরে আপন জনা তোমায় ছেড়ে যাবে দূরে চলিয়া চিরদিন ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিন ধরাতে থাকবে না মন বাঁচিয়া ছাড়িয়া যাইতে হবে রঙিলাই দুনিয়া চিরদিন ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া সাপে কাটবে আগুন জ্বলবে তোমার সারা গায়ে তপ্ত লোহার শিকল দিয়ে বাঁধবে হাতে পায়ে বাঁধবে হাতে পায়ে সাপে কাটবে আগুন জ্বলবে তোমার সারা গায়ে তপ্ত লোহার শিকল দিয়ে বাঁধবে হাতে পায়ে বাঁধবে হাতে পায়ে কেঁদে কেঁদে বলবে হায় কি করিলাম দুনিয়ায় কেঁদে কেঁদে বলবে হাই কি করিলাম দুনিয়ায় একুল কুল সব হারালাম কে না মানিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া ছাড়িয়া যাইতে হবে রঙিলা এই দুনিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া আধারে একলা ঘরে মাটিতে রবে পরে আধারে একলা ঘরে মাটিতে রবে পরে আপন জনা তোমায় ছেড়ে যাবে দূরে চলিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া খাইতে দিবে পুজ রক্ত কাটা যুক্ত ফল গলাতে আটকিয়া গেলে ঢালবে গরম জল ঢালবে গরম জল খাইতে দিবে পুজ রক্ত কাটা যুক্ত ফল গলাতে আটকিয়া গেলে ঢালবে গরম জল ঢালবে গরম জল দুঃখ কষ্টের শেষ নাই বাঁচার কোনো উপায় নাই দুঃখ কষ্টের শেষ নাই বাঁচার কোনো উপায় নাই সময় থাকতে চলো রে ভাই আসল পথ ধরিয়া চিরদিনে ধরাতে থাকবে না ভান বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া ছাড়িয়া যাইতে হবে রঙিলাই দুনিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া আধারে একলা ঘরে মাটিতে রবে পরে আধারে একলা ঘরে মাটিতে রবে পরে আপন জনা তোমায় ছেড়ে যাবে দূরে চলিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া ছাড়িয়া যাইতে হবে রঙিলা এ দুনিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিনে ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিন ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিন ধরাতে থাকবে না মন বাঁচিয়া চিরদিন ধরাতে থাকবে না মন শাহ মদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার